عقدة من لساني يفقه قولي আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আজকে জৌমার দিন জৌমার খুদ্ব জৌমার খুদ্া পূর্ববর্তী আলোচনার মসজিষে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্বায় আমাদের আলোচনার বিষয় সম্প্রীতি রক্ষা করা সম্প্রীতি প্রতিষ্ঠা করা এটা একটা এবাদত অপরের সাথে সম্প্রীতি তৈরি করা মহাব্বত তৈরি করা পরস্পরে ভাই ভাই হিসেবে একতাবদ্ধ থাকা এটা একটা এবাদত আর ঐক্য নষ্ট হয় একতা নষ্ট হয় পরস্পরে ঝগড়া এবং ফেসাদ তৈরি হয় এমন সমস্ত কাজ করা গুণা এবং ইসলামে এটা হারাম পরিবারের মাঝে স্বামী স্ত্রী বাবা সন্তান ভাই বোন এরকম সামাজিকভাবে পাড়া প্রতিবেশী সকলের সাথে একতাবদ্ধ থাকা সম্প্রীতি তৈরি করা সম্প্রীতি রক্ষা করে চলা এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা এটা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না আল্লাহ তালার হুকুম এবং মুসলমানের পরিচয় আর ঐক্য নষ্ট করা এটা মুসলমানের পরিচয় ঝগড়া করা ফেসাদ করা আর ঐক্য বিনষ্টকারী বিভিন্ন ধরনের কাজের মাঝে অংশগ্রহণ করা এটা হলো শয়তান এবং শয়তানের অনুসারীদের কাজ মুসলমান সমাজ মুসলমান পরিবার এলাকাটা মুসলমানের এলাকা এটার পরিচয় হলো যে এই পরিবারে বা এই সমাজে এই মহল্লায় এদের মাঝে একতা আছে মহাব্বত আছে আর পরস্পরের মাঝে ঝগড়াঝাটি মারামারি খুনাখুনি এটা আসলে মুসলমান সমাজের পরিচয় না মুসলমান সমাজের মাঝে এটা থাকতে পারে এটা ইসলামের শিক্ষা আজকে কোরআনে করিমের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাবাত করেছি সুরায় আলে ইমরানের আয়াত এই আয়াতের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 উপর কত রহম তোমাদের উপর আল্লাহর কত মেহরবানি তোমাদের উপর আল্লাহর কত দয়া আল্লাহর দয়াটা কি আল্লাহ তোমাদের কি কি করুণা করলেন ইজকন্তম আদা আল্লাহ বলছেন তোমরা তো পরস্পরে শত্রু ছিলে তোমরা পরস্পরে শত্রু ছিলে তোমাদের ভাই ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ছিল তোমাদের ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিল শত্রুর সম্পর্ক তোমাদের বাবার সাথে সন্তানের সম্পর্ক এটা সন্তান পিতার সম্পর্ক ছিল না এটা শত্রুতার সম্পর্ক ছিল তোমাদের মাঝে সম্পদের জন্য সন্তান বাবাকে হত্যা করত আর কন্যা সন্তান হয়ে যাবে আমার অপমান হবে এজন্য বাবা তার সন্তানকে হত্যা করত বাবার সাথে সন্তানের সম্পর্ক এটার মাঝে দয়া মায়া ছিল তোমরা পরস্পরে শত্রু ছিলে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক মহাব্বত হৃদ্যতার সম্পর্ক ছিল না জালেম আর মজলুমের সম্পর্ক ছিল কি ছিল একজন ছিল জালেম আর একজন ছিল মজলুম মহাব্বত ছিল জুলুমের সম্পর্ক ছিল প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মহাব্বতের সম্পর্ক ছিল না সামান্য সম্পদের জন্য সামান্য বা সামান্য ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে পরস্পরের মাঝে মারামারি আর খুনাখুনির সম্পর্ক ছিল যখন তোমাদের কাছে ইসলাম ছিল না তখন এই ছিল তোমাদের অবস্থা ইস কুন্তুম আদা আন ইসলাম যখন ছিল না তোমাদের মাঝে মহাব্বত মিল ছিল না তারপর কি হলো আল্লাহ তোমাদেরকে ইসলামের নিয়ামত দান করলেন যে সমাজে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো না বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না পারিবারিক জীবন দুনিয়ার জাহান্না শান্তি নাই অশান্তি আর অশান্তি অস্থিরতা আর অস্বস্তি সে অবস্থায় আল্লাহ তালা কি করলেন তোমাদেরকে ইসলামের নিয়ামত দান করলেন ইসলাম দিলেন আল্লাহ তালা তোমাদের আল্লাহ আর তোমাদের মনের সাথে মলের তোমাদের অন্তরের সাথে অন্তরের মিল এবং মহাব্বত তৈরি করে দিলেন ইসলাম আসল সম্প্রীতি মিল আর মহাব্বত তৈরি হয়ে গেল বাবার সাথে সন্তানের মহাব্বত তৈরি হলো স্বামীর সাথে স্ত্রীর মহাব্বত তৈরি হলো পাড়া প্রতিবেশী একের সাথে অন্যের মহাব্বত তৈরি হলো ইসলাম আসলো আর মহাব্বত তৈরি হলো فأصبحتم بنعمته إخوانا আল্লাহ বলতেছেন আর তারপর আল্লাহর এই দয়া এই করুণা এই নিয়ামতের মাধ্যমে তোমরা পরস্পরে ভাই আর ভাইয়ে পরিণত হয়ে গেল সুবাহান وكنتم على شفا حفرة من النار وكنتم তোমরা ছিলে আলা শাফা হুফরাতি মিনান নার আল্লাহ বলুন তোমরা তো জাহান নামের গর্তের কিনারায় ছিলে তোমাদের অবস্থা এমন ছিল জীবন এরকম ছিল যে জাহান্নামের গর্তের তোমরা কিনারে ছিলে আল্লাহ সেই অবস্থা থেকে তোমাদেরকে মুক্তি দিলেন এক তোমাদের দুনিয়ার জীবনে কোনো শান্তি ছিল না শুধু ছিল অশান্তি কোনো স্বস্তি ছিল না শুধু শুধু ছিল অস্বস্তি আর এরপরে দুনিয়ার পরে যদি আরেকটা জীবন থাকে তোমরা এই জীবন পরিচালনার মাধ্যমে তোমরা একদম জাহান নামের কিনারায় অবস্থান করছিলে আর আল্লাহ ইসলামের নিয়ামতের মাধ্যমে তোমাদেরকে দুনিয়াতে তো শান্তি দিলেন দুনিয়াতে মিল মহাব্বত তৈরি করে দিলেন সম্প্রীতি তৈরি করে দিলেন আর আল্লাহ তোমাদেরকে আখেরাতে জাহান্নাম থেকেও মুক্তি দিলেন এই ইসলামের মাধ্যমে দেখেন এই আয়াতের মাধ্যমে আসলে ইসলাম পূর্ব আরব ইসলাম পরবর্তী আরব ইসলাম পূর্ব মানুষ ইসলাম পরবর্তী মানুষ ইসলাম পূর্ব সমাজ ইসলাম পরবর্তী সমাজ এর চিত্র আল্লাহ তালা দেখাইছে তাদেরকে দেখাচ্ছেন যারা ইসলাম পূর্ব জীবন ইসলাম পরবর্তী জীবন দুটাকে দেখছে আল্লাহ রসুলের সাহাবা একরাম কোরআনে করিমের এই আয়াত এটাকে সচক্ষে তারা দেখেছে ইসলাম পূর্ব জীবনে তারা কেমন ছিল আর ইসলাম পরবর্তী জীবনে তারা কেমন হয়েছে কোরআনে করিমের এই আয়াত আজকে আমাদের দেখা চাই কারণ এই আয়াতে সাহাবা একরামদের জীবনী আলোচনা করা হয়েছে যে ইসলামের পূর্বে তাদের মাঝে ছিল মারামারি তাদের মাঝে ছিল সামাজিক অশান্তি পারিবারিক অশান্তি ছিল পরস্পরে খুনাখুনি হত্যা লুণ্ঠন আর ইসলাম আসার পরে তারা কিন্তু পরস্পরে ছিল ভাই ভাই ইসলাম আসার পরে তাদের পরস্পরে সম্প্রীতির এক বন্ধন এই ইসলামের মাধ্যমে তৈরি হয়েছে আমরা যদি আজকের পৃথিবী দেখি কোরআনে করিমের এই আয়াতকে সামনে রেখে আজকের পৃথিবী দেখি আজকের পৃথিবীতে আমরা দেখতে পাব আজকের পৃথিবীর পূর্ণ খ্রিস্ট জগৎ তাদের মাঝে নানা ধরনের মতানৈক্য আছে তাদের মাঝে ধর্মীয় মতানৈক্য আছে সামাজিক মতানৈক্য আছে চিন্তার মতো পার্থক্য আছে এই সমস্ত কিছুকে কবর দিয়ে সমস্ত মত পার্থক্যের সলিল সমাধি রচিত করে আজকের খ্রিস্ট জগৎ তারা এক আজকের ইউরোপ আজকের ইউরোপের ইউরোপীয় ইউনিয়ন এখানে আঠাশটা রাষ্ট্র মিলে একটি রাষ্ট্রে পরিণত হয়েছে এরা এক রাষ্ট্র তাদের মাঝে কোনো সাইনবোর্ড নাই কোনো সংকেত নাই এক ভিসায় আপনি সমস্ত রাষ্ট্রগুলো সফর করতে পারেন আজকের আমাদের পার্শ্ববর্তী ভারতবর্ষ বিশাল হিন্দু রাষ্ট্র এদের মাঝে একতা কিন্তু আজকে আমরা যদি আমাদের মুসলমানদের জীবন দেখি আজকে আমরা যদি আমাদের মুসলমানদের সমাজ দেখি আজকে আমরা যদি আমাদের মুসলমানদের রাষ্ট্রগুলো দেখি তাহলে যে বিষয়টা সবচেয়েতে এক বাক্যে আমরা স্বীকার করব যে আমাদের মাঝে একতা নাই আমাদের মাঝে সম্প্রীতি নাই পরিবারগুলোতেই সম্প্রীতি নেই প্রতিষ্ঠানগুলোতে সম্প্রীতি নেই মহল্লাগুলোতে আমাদের পরস্পরের মাঝে সম্প্রীতি নেই অথচ এই সম্প্রীতি আমরা সম্প্রীতি রক্ষা করার প্রয়োজনীয়তাও অনুভব করছি না আমরা ঝগড়া করাকে আবাদত মনে করতেছি অনেকে পরস্পরে ঝগড়া করা এটাকে মনে করতেছি আবাদত ঝগড়া করাটাই আমাদের ধর্ম অথচ দেখেন প্রিয় নবী সাল্লাহ আলিহাসাল্লাম তিনি এরশাদ করেন সাহাবা একরাম সামনে বসাচ্ছিলেন যে আমি কি তোমাদেরকে নামাজ রোজা সৎকা থেকেও মর্যাদায় অধিক কোন আমলের কথা বলবো না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম প্রশ্ন করতেছেন সাহাবা একরাম যে আমি কি তোমাদেরকে নামাজ রোজা সৎকা থেকেও মর্যাদায় অধিক আমলের কথা বলবো না প্রশ্নটা সবার বুঝে আসছে আমি কি তোমাদেরকে নামাজ রোজা সত্তা থেকেও মর্যাদায় অধিক আবাদতের কথা বলবো না আল্লাহ রসুলের সাহাবা একরাম উত্তর দিলেন হে আল্লাহ রসুল অবশ্যই আপনি আমাদেরকে বলবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম উত্তর দিলেন মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠা করা মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠা করা তারপর তিনি বললেন যে কেননা সম্প্রীতি নষ্ট করা হালিকা হালিকা শব্দের অর্থ হলো দিনকে মুন্ডনকারী হালিকা শব্দের অর্থ কি দিনকে ধ্বংসকারী সম্প্রীতি নষ্ট করা মানে দিনকে কেটে ফেলা তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলহি তিনি বলতেছেন আমি বলছি না যে সম্প্রীতি নষ্ট হলে হালিকা মানে এটা কেটে ফেলে আমি এটা বলতেছি না যে এটা চুলকে কেটে ফেলে বরং আমি বলতেছি এটা দিনকে কেটে ফেলে এটা একজন মানুষের দিনকে কেটে ফেলে সম্প্রীতি যখন নষ্ট হয় দিন নষ্ট হয় একতা যখন নষ্ট হয় দিন ক্ষতিগ্রস্ত হয় আর যখন একতা তৈরি হয় দিন শক্তিশালী হয় একতা যখন তৈরি হয় কি শক্তিশালী হয় দিন শক্তিশালী হয় মুসলমানরা একতাবদ্ধ মুসলমানদের দিন শক্তিশালী আর মুসলমানদের মাঝে একতা নাই বিভেদ এর দ্বারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে সহজ উদাহরণ দশটা লাঠি যদি এক মুঠিতে থাকে এটাকে ভেঙে ফেলা কঠিন আর দশটা লাঠি যদি ভিন্ন ভিন্ন থাকে এটাকে মুচুর দিয়ে ভেঙে ফেলা সহজ তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা আমাদের মাঝে এই যে সম্প্রীতির অভাব এই যে সম্পর্ক তৈরির মানসিকতার অভাব পরস্পরের মাঝে হিংসা পরস্পরের মাঝে বিদ্বেষ এই সমস্ত কাজগুলো একে তো আমার নিজের জন্য গুনাহের কাজ ব্যক্তিগত জীবনে এই সমস্ত কাজগুলোর দ্বারা আমি একজন গুনাহগার মুসলিম এবং আমি এ সমস্ত কাজ করে শুধু আমার নিজের ক্ষতি করছি তা না বরং আমি দিনকে ক্ষতিগ্রস্ত করতেছি এ সমস্ত কাজগুলোর দ্বারা আমি শুধু নিজের ক্ষতি করছি তা না এ সমস্ত কাজগুলোর দ্বারা আমি দিনকে ক্ষতিগ্রস্ত করছি তারপর দেখেন সম্প্রীতি এর দ্বারা আল্লাহ তালার রহমত অর্জিত হয় এটা আল্লাহ তালার রহমত পাওয়ার মাধ্যম আর সম্প্রীতি যখন নষ্ট হয় তো আল্লাহ তালার রহমত থেকে মানুষ বঞ্চিত হয় আল্লাহ তালা তার রহমতকে তুলে নেন কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন তিনি বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون لعلكم ترحمون আশা করা যায় তোমরা আল্লাহ তালার পক্ষ থেকে রহম প্রাপ্ত হবে রহমত প্রাপ্ত হবে আল্লাহ তালার রহমত তোমরা পাবে আশা আছে কাজ করতে হবে কি ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখাওয়াইকুম যে মুসলমানরা পরস্পরে ভাই ভাই তোমরা পরস্পরের মাঝে সম্প্রীতি তৈরি করো আসলে হো তোমরা সম্প্রীতি তৈরির প্রচেষ্টা করো কাজ করো বাইনা কম তোমাদের ভাইয়ে ভাইয়ে যে দূরত্ব তৈরি হয়েছে এটাকে দূর করো এটাকে কাছাকাছি করার চেষ্টা করো এর দ্বারা আশা করা যায় তোমরা আল্লাহ তালার রহমত প্রাপ্ত হবে সুবাহান কোরআন করিমের মাঝে মহান রব্বুল আলমিন তিনি এরশাদ করেন যে এই সম্প্রীতি প্রতিষ্ঠার এ কাজ যারা করবে আল্লাহ তালা তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করবে তারা দুনিয়াতেও হবে সম্মানিত আখেরাতেও তারা হবে সম্মানিত আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করবেন তাদেরকে ইল্লা আমারা বিসদাকাতিন أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما لا خير في كثير من نجواهم আল্লাহ বলছেন তোমরা যে গুপ্ত পরামর্শ প্রদান করো তোমরা পরস্পর একে অন্যকে যে গুপ্ত পরামর্শ প্রদান করো আছে না আমরা গোপন পরামর্শ দিই না যে আপনার আমি একটা পরামর্শ দিয়ে আসেন গোপন একটা কথা আছে আপনার সাথে জরুরি কথা আছে একটা বিশেষ কথা আছে তো এই বিশেষ কথাটা কি যে আপনাকে তো অমুকে এই বলছে এটা হলো গোপন কথা আমরা এরকম করি না হুম করি কিনা বলেন আমরা এরকম গোপন কথা বলি খুব একলাসের সাথে খুব মহব্বতের সাথে গোপন কথা বলি যে আপনার একটা গোপন কথা আছে কি গোপন কথা যে আপনার ব্যাপারে তো এই মন্তব্য আপনার ব্যাপারে লোকজন এই মন্তব্য করতেছে তো আল্লাহ কোরআনে করিমের মাঝে বলতেছেন দেখো তোমাদের এ সমস্ত গুপ্ত পরামর্শে তোমরা এই সমস্ত গুপ্ত কথা যে বলে থাকো এর মাঝে কল্যাণ নেই আমি তো মনে করতেছি আমি কল্যাণের কাজ করতেছি আর আল্লাহ বলতেছেন এটার মাঝে কি নাই কল্যাণ নাই হুম গুপ্ত পরামর্শের মাঝে কল্যাণ আছে কোন ব্যক্তির গুপ্ত পরামর্শে কল্যাণ আছে ইল্লামান আমারা বিসৎকাতিন যে ব্যক্তি কাউকে সৎকা করার জন্য পরামর্শ দেয় গুপ্ত পরামর্শ দেয় ভাই আল্লাহ তো আপনাকে সম্পদ দান করেছে আমাদের সমাজের এই ব্যক্তিটা বড় অসহায় কিন্তু সে তার অসহায়ত্বের কথা কাউকে বলে না বড় অভাবী অভাবের কথা কাউকে বলে না কিন্তু আমি জানি লোকটা বড় কষ্টের মাঝে দিন কাটায় আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যদি আপনার সুযোগ হয় এই মানুষটাকে একটু সহযোগিতা করবেন আল্লাহ বলতেছে গুপ্ত পরামর্শ যদি দিতে যাও যেই গুপ্ত পরামর্শে কল্যাণ আছে যেই গুপ্ত পরামর্শের সাথে আল্লাহ তালার রেজা আল্লাহর সন্তুষ্টি আছে সেই গুপ্ত পরামর্শ হলো মান আমারা ওই ব্যক্তির গুপ্ত পরামর্শের মাঝে কল্যাণ আছে মান আমারা বিসৎকাতেন যে ব্যক্তি কোনো সত্তা করার জন্য পরামর্শ দেয় এক মারুফিন অথবা কল্যাণমূলক কোনো কাজের মাঝে পরামর্শ দেয় কিসের পরামর্শ দেয় কল্যাণের কাজের পরামর্শ দেয় ভাই আপনি যদি কাজটা এইভাবে করেন আরো বেশি নেকি অর্জন করতে পারবেন আরো অনেক মানুষ উপকৃত হবে আপনি নিজে উপকৃত হবেন আপনার আপনার দুনিয়া উপকৃত হবে আপনার আখেরাত উপকৃত হবে এমন পরামর্শ যদি কোনো ভাই কোনো ভাইকে দেয় কোনো প্রতিবেশী কোনো প্রতিবেশীকে দেয় কোনো মুসলমান কোনো মুসলমানকে দেয় এই পরামর্শের মাঝে কি আছে কল্যাণ আছে আও নাস অথবা মানুষের মাঝে যদি সম্প্রীতি রক্ষার কোনো গুপ্ত পরামর্শ দেয় গুপ্ত পরামর্শ দেবে কি ব্যাপারে ঝগড়া বাজানোর জন্য না মহাব্বত তৈরির জন্য মহাব্বত তৈরির জন্য গুপ্ত গুপ্ত কথা বলবে দুইজনের মাঝে মিল নাই আপনি গিয়ে বললেন যে উমুক্ত তো আপনার ব্যাপারে খুব সুনাম করে আপনাকে অনেক শ্রদ্ধা করে আপনাকে অনেক ভক্তি করে আপনার এই কষ্টের কথা শুনে তিনি কান্নাকাটি করছে হাউমাউ করে কানছে আপনার এই দুঃখের কথা উনি যখন শুনছে উনি আমার কাছে খুব আফসোস করছে না লোকটা তার মাঝে আপনার প্রতি একটা মহব্বত আছে ইসলাম বেইনান্নাস আল্লাহ বলতেছেন এই তিন প্রকার গুপ্ত পরামর্শ এই তিন প্রকারের বিশেষ কথা যারা অপরকে বলে এর মাঝে কি আছে এছাড়া অন্য যে সমস্ত কথা এটার মাঝে কি নাই তারপর দেখেন মহান রব্বুল আলমিন তিনি আমাদেরকে বলতেছেন অমাইয়া পাল দালিকা মান মান অর্থ যে ব্যক্তি মান অর্থ কি মান অর্থ কি যে ব্যক্তি আল জালিকা জালিকা মানে এ তিন ধরনের কাজ আল করবে যে ব্যক্তি এই কাজগুলো করবে অর্থাৎ পরামর্শ দিবে সৎকার পরামর্শ দিবে কল্যাণমূলক কাজের পরামর্শ দিবে সম্প্রীতি যেন তৈরি হয় এমন ধরনের পরামর্শ যে ব্যক্তি দিবে আমার কেন দিবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেন দিবে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে অপর ভাইকে সৎকার উপদেশ দিবে অপর ভাইকে কল্যাণমূলক কাজের উপদেশ দিবে অপর ভাইকে সম্প্রীতি তৈরির পরামর্শ দিবে আজরা নাজিমা ফাসাউফা নুতিহি শব্দের অর্থ অর্থ হলো অচিরেই আমি তাকে দিব আল্লাহ বলতেছেন অচিরেই অচিরেই আমি তাকে দিব কে দিবেন কে দিবেন আল্লাহ বলতেছেন আমি তাকে দিব আজরা মহা পুরস্কার বলেন না এটা আখেরাতে দিবেন আমি তাকে সম্মান দিব আমি তাকে পুরস্কার দিব যে পুরস্কারটা হবে আজিম মহাপুরস্কার তাই দেখেন এই সম্প্রীতি তৈরি করা সম্প্রীতি রক্ষা করা এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় মেহনত করা এটা আমাদের এটাও একটা এবাদত এটাও একটা এবাদত এবং এমন এক এবাদত যে এবাদতের সাথে আল্লাহর সন্তুষ্টির সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে দেয়া পুরস্কারের সম্পর্ক এবং আল্লাহ তালার পক্ষ থেকে আজের আজিমের সম্পর্ক আল্লাহ নিজে ঘোষণা দিতেছেন যে তোমরা এ কাজ করো দেখেন একবার সাহাবা একরামদের মাঝে দ্বন্দ্ব দেখা দিল দ্বন্দ্ব তৈরি হইল কাদের মাঝে আমার কথা বুঝতেছেন না উত্তর দিয়ে সাহাবা একরামদের মাঝে কি দ্বন্দ্ব দ্বন্দ্ব কি নিয়ে সম্পদ নিয়ে কিসের সম্পদ গণিমতের সম্পদ বদর যুদ্ধ পরবর্তী গণিমতের সম্পদ নিয়ে সাহাবা একরামদের মাঝে দ্বন্দ্ব তৈরি হয় এ দ্বন্দ্বের একটা প্রেক্ষাপট একটা কারণও আছে কারণ বদরের যুদ্ধে মুসলমানদের যখন বিজয় অর্জিত হলো যুদ্ধের ময়দান থেকে কাফেররা যখন পলায়ন করতে লাগলো একদল সাহাবা একরাম এরা কাফেরদেরকে ধাওয়া করতেছিলেন ওরা পালাচ্ছে পিছন দিক থেকে তাদেরকে ধাওয়া করে তাদেরকে আরো দ্রুত পালায়নের জন্য তাদেরকে কি করতেছিল তৎপর করতেছিল আর একদল সাহাবা একরাম এরা যে সমস্ত গণিমত রেখে তারা যাচ্ছিল ওনার গণিমত গুলোকে একত্রিত করতেছিল আর আরেকদল সাহাবা একরাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এবং মুজাহিদদের যে সামান এটার হেফাজতের মাঝে তারা জিম্মাদারি পালন করছিলেন তো ইসলাম পূর্ব সংস্কৃতি আরবীয় যে কালচার এটা ছিল এরকম যে যুদ্ধের মাঝে গণিমত এটা যখন অর্জিত হবে তো যে যেই গণিমত কুড়াবে সেই এটার মালিক হবে এটা ছিল ইসলাম পূর্ব আরব্য সংস্কৃতি আরব্য আইন যুদ্ধ আইন তো যারা গণিমত কুড়াচ্ছিল তাদের ধারণা ছিল যেটা আমরা কুড়াচ্ছি এটার মালিক আমরা এই ধারণা তারা করছেন যেহেতু পূর্ব থেকে এই চল এই সিস্টেম চালু ছিল আর যারা যুদ্ধের ময়দানে কাফেরদেরকে ধাওয়া করতেছিল এরা যখন পালিয়ে যাচ্ছিল ওনারা তো ওই কাজে ব্যস্ত ছিলেন গণিমত কোরআনের কাজে তারা আসেন নাই তাই ওনাদের ধারণা ছিল যেটি তো ইসলাম পূর্ববর্তী চল ইসলাম আসার পর তো ইনসাফ প্রতিষ্ঠিত হয় তাই আমরা যে যে কাজেই ব্যস্ত থাকি যুদ্ধ থেকে অর্জিত সম্পদ এটা যখন ভাগ হবে এটার মাঝে আমরাও সম্পদ পাবো এই ছিল ধারণা তো এখন ফয়সালা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম তার কাছে ফয়সালা চলে আসলো যে কি হবে ফয়সালা মীমাংসা কি আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম কি মীমাংসা দিবেন ওর কোরআনে করিমের সুরে আনফাল তখন নাজিল হলো আল্লাহ তারা সুরে আনফাল নাজিল করলো একটা সুরা নয় পাড়া এবং দশ পাড়া নয় পাড়ার শেষ পাঁচ পৃষ্ঠা দশ পাড়ার প্রথম ছয় পৃষ্ঠা প্রায় আধা পাড়া শুধু এই দ্বন্দ্ব নিরসনে এই প্রশ্নের জবাবে যে যুদ্ধ থেকে আসা এ গণিমত কারা পাবে কিভাবে পাবে এই কথার উত্তর দেওয়ার জন্য মহান রব্বুল আলমিন তিনি একটি বৃহৎ সুরানাজিল করলেন সুরে আনফাল আর এই সুরার মাঝে আল্লাহ তালা কি বললেন সুরার মাঝে আল্লাহ তালা বললেন যে গণিমতের ভাগ নিয়ে তোমরা সমস্যায় আছো এই মুহূর্তের সমস্যা কি যে এই যে সম্পদ আসলো এটার ভাগ কিভাবে হবে এটা তো একটা সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে হবে তো আল্লাহ এই সুরার মাঝে সাহাবা একরামদেরকে বুঝালেন যে এটা সমস্যা না এর চাইতে বড় সমস্যা যে তোমাদের পরস্পরে সম্প্রীতি নষ্ট হওয়া এই সম্পদের ভাগ কিভাবে হবে এটা বড় কোনো সমস্যা না এর চাইতে অনেক বড় সমস্যা সম্প্রীতি নষ্ট হওয়া আজকে দেখেন আমাদের পরিবারে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব সামান্য সম্পদ নিয়েই কিন্তু দ্বন্দ্ব তাও বাবার রেখা যাওয়া সম্পদ এই সম্পদ কোনো সমস্যা না কোরআন আমাদেরকে বলতেছে এই সম্পদটা সমস্যা না এর চাইতে অনেক বড় সমস্যা হলো সম্প্রীতি নষ্ট এই যে ভাই ভাই পরস্পরে দুইজন ভাই ভাই দশ বছর যাবৎ কথা বলে না সমস্যা কি সম্পদ সম্পদ সমস্যা না দশ বছর যাবৎ তারা যে কথা বলে না এটা তার চাইতে বড় সমস্যা হাদিসের কথা বলতেছি মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন প্রতি সপ্তাহে সম এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় শিরিক যারা করে না কি বললাম শিরিক যারা করে না তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু দেখেন আল্লাহ তালার কাছে আমল দেখানো হয় শিরিক যারা করে না তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু যাদের পরস্পরে বিদ্বেষ ভাই ভাই সম্পর্ক নাই সম্প্রীতি নষ্টকারী সম্পর্ক নষ্টকারী ব্যক্তি যারা তাদের আমল উঠানোই হয় না বরং বলা হয় দেখো তারা সংশোধন হয় কিনা তাদের আমল তুলাই হয় না আপনার ভাইয়ের সাথে আপনার যদি সম্পর্ক সম্প্রীতির সম্পর্ক না থাকে যদি দ্বন্দ্ব থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস আপনাকে শুনিয়ে আমি আপনাকে জানাচ্ছি দশ বছর আপনার আমল উঠানোই হয় না আপনার আমল উঠানোই হয় না সব রেখা দেওয়া হয়েছে ফাইল এটা রাইখা দেওয়া হয়েছে এই ফাইল দেখা হয় না সম্প্রীতি নষ্ট করা দিনকে নষ্ট করা দেখেন ইসলামী শরীয়তে মিথ্যা কথা বলা কি হারাম মিথ্যা কথা বলা কি হারাম মিথ্যা কথা বলা মহাপাপ ঠিক না সবাই একমত না কিন্তু সম্প্রীতি রক্ষা করতে যেয়ে যদি মিথ্যা কথা বলতে হয় এটাও যায় পরস্পরের মাঝে সম্প্রীতি রক্ষা করতে যেয়ে যদি মিথ্যা বলতে হয় মিথ্যা কথা বলারও কি আছে যায় অনুমোদন আছে ফেসাদ হয় দুইজনের মাঝে সম্পর্ক নষ্ট হবে এরকম সত্য কথা বলারও কি নাই অনুমোদন নাই দুইজনের মাঝে ভালো সম্পর্ক ঝগড়া তৈরি হবে আপনি যদি সত্য কথা বলেন দুইজনের মাঝে ভালো সম্পর্ক কি তৈরি হবে ঝগড়া তৈরি হবে ভুল বুঝাবুঝি তৈরি হবে এরকম সত্য কথা বলাও ইসলামে অনুচিত আপনার এই সত্য কথা বলার প্রয়োজন নেই তার কাছে দুইজনের মাঝে ফেসাদ তৈরি করার প্রয়োজন নাই আল্লাহ বলতেছেন তারা গণিমতের সম্পদ নিয়ে নবী আপনার কাছে বিচার নিয়ে এসেছে মীমাংসার জন্য এসেছে তারা আপনার কাছে প্রশ্ন করতেছে গণিমতের সম্পদ কারা পাবে একদল মনে করতেছে আমরা পাবো আমরাই পাবো আর অন্যরা মনে করতেছে আমরাও পাবো একদল মনে করতেছে আমরাই পাবো আর আরেক দল মনে করতেছে আমরাও পাবো ঠিক না আল্লাহ বলতেছেন কোল নবী আপনি তাদেরকে বলেন আল্লাহ নবীকে বলতেছেন যে নবী এরা গণিমত নিয়ে প্রশ্ন নিয়ে আসছে যে কেমনে এটা ভাগুই আপনি তাদেরকে বলেন কি বলতে হবে ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওরা আসছে গণিমত কেমনে ভাগুই আর আল্লাহ নবীকে বলতেছেন এটার ভাগ বাটোয়ারা পরে হবে আগে এদেরকে বলেন তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের পরস্পরের সম্প্রীতি মহাব্বত তৈরি করো আল্লাহ অনেক দামি কথা যদি তোমরা মুসলমান হয়ে থাকো ইন অর্থ যদি ইন অর্থ কি যদি কুন্তুম হয়ে থাকো মমিন কি মুমিন যদি তোমরা হয়ে থাকো মুমিন যদি আসলে তুমি মুসলমান হও কি করতে হবে পরস্পরের সম্পর্ক মিল মহাব্বতাকে তৈরি করো আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো এই মিল মহাব্বতের আলোচনা হয়েছে লম্বা সময় একদম সুরার অর্ধেক অংশ শুধু মিল মহাব্বতের আলোচনা হয়েছে তারপর আল্লাহ জানাইছেন গণিমতের ভাগ কিভাবে হবে এটা সমস্যা না সমস্যা হলো এই সম্পদকে কেন্দ্র করে তোমাদের মাঝে যে অমিল এই সম্পদের ভাগ নিয়ে তোমাদের মাঝে যে এই ঝগড়া এটা বড় সমস্যা এই সমস্যা দূর করতে হবে যে নিমিল মহব্বত আছে বাবা সন্তানের সাথে যখন মিল থাকে সন্তান বাবার কাছ থেকে কি নেয় আর বাবা সন্তানকে কি দেয় কোনো হিসাব আছে বলেন স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত যখন থাকে কত টাকা কামাই করছে কত টাকা স্ত্রীকে খাওয়াইছে এটা কোনো হিসাব আছে আপনার মানে আপনার স্ত্রীর সাথে তিরিশ বছরের সম্পর্ক তিরিশ বছরে আপনি আপনার স্ত্রীকে কি দিছেন কত টাকা খাওয়াইছেন হিসাব করছেন কেন মহাব্বত আছে যেখানে মহাব্বত নাই সে জায়গায় পাঁচ টাকার হিসাব আছে সে জায়গায় পাঁচ টাকা খরচ করতে শরীরের মাঝে আগুন ধরে শরীর জ্বলতে থাকে আরে পাঁচ টাকা দিয়ে দিলাম এনে দুই টাকা দিলেই হইত আছে না এরকম শরীর জ্বলে না মাঝে মাঝে আর অনেক জায়গায় আপনার পাঁচশো টাকা খরচ করেও মনে তৃপ্তি পাওয়া যায় মহাব্বতের ব্যাপার মুসলমানের সাথে মুসলমানের যখন মহাব্বত থাকবে ভাইয়ের সাথে ভাইয়ের যখন মহাব্বত থাকবে বাবার সাথে সন্তানের যখন মহাব্বত থাকবে সে জায়গায় সম্পদের হিসাব নাই যেহেন অমিল সে জায়গায় দ্বন্দ্ব ইসলাম তো মহাব্বতের কথা বলে ইসলাম সম্প্রীতির কথা বলে ইসলাম সম্পদের সম্পদ রক্ষার কথা বলে না ইসলাম সম্প্রীতি রক্ষার কথা বলে ইসলাম বলে সম্পদের চাইতে সম্প্রীতি বড় ইসলাম কি বলে বলেন না ইসলাম কি বলে সম্পদের চাইতে সম্প্রীতি বড় এটা ইসলামের কথা ঝগড়া এটা শয়তানের কাছে বড় আনন্দের বিষয় ঝগড়া যখন হয় শয়তান খুব মজা পায় কিন্তু একজন মুসলমানের কাছে এটা বড় কষ্টের বিষয় একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ঝগড়া হচ্ছে এটা মুসলমানের কাছে বড় কষ্টের বিষয় না মজার ব্যাপার মজার ব্যাপার কষ্টের ব্যাপার তাই আমাদেরকে কিছু অবদান রাখতে হবে সম্প্রীতি রক্ষায় ছাড় দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং সম্প্রীতি রক্ষা করা এটাকে একটা গুরুত্বপূর্ণ এবাদত মনে করতে হবে এখন থেকে এই এবাদত করতে আমরা কে কে রাজি আছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা পরস্পরের সাথে সম্প্রীতি তৈরি করব এবং সম্প্রীতি রক্ষা করব এবং সম্প্রীতি বিনষ্টকারী কোনো কাজের মাঝে অংশগ্রহণ করব রাজি আসি না ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আসুর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন